إن الحمد لله والصلاة ইন আলহামদুলিল্লাহ رسول الله وعلى آله আলা ومن والا أما بعد في دوشوك আমরা আপনাদের প্রত্যেককে সোনালী শিশু অনুষ্ঠানে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য রক্ষা তাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ তাদের স্বাস্থ্যগত উন্নয়ন ইত্যাদি বিষয়ক আলোচনায় আজকে আমরা সর্বশেষ পর্বে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে রাসুল্লাহাম শিশুরা অসুস্থ হলে তিনি কি করতেন সেখানে আমরা বলেছি যে প্রথমত রাসুলাম দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করতেন আমরা গত পর্বে সে আলোচনা করেছি উসামারাদি আল্লাহ তালান অসুস্থ হয়ে গেলে রাসুলসলাম দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন আল্লাহ তার চিকিৎসা করছিলেন তারপরে রাসুল ইসলাম সেখানে নিজে গিয়ে উদ্যোগী হয়ে নিজে আগ বাড়িয়ে তার সর্দিগুলো মুছে দিচ্ছিলেন তাকে চুম্বন করছিলেন আদর করছিলেন আর আশরাদি আল্লাহ সেটা দেখে বললেন যে আল্লাহর কসম আর কখনো আমি ওসামাকে দূরে রাখবো না উসামা থেকে দূরে থাকবো না এভাবে রাসুলাম কখনো কোনো শিশু অসুস্থ হলে তাকে তিনি দ্রুত দেখতে যেতেন তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করতেন তার খোঁজ খবর নিতেন তার সাথে কথা বলতেন তার মাথায় হাত বুলিয়ে দিতেন তার জন্য দোয়া করতেন তার জন্য কল্যাণ কামনা করতেন এটি এটি একজন শিশুর মাঝে এতে অনেক বড় ধরনের প্রভাব তৈরি করে এবং রসুলামের সাথে তাদেরকে আন্তরিকতা তৈরি দিনের সাথে তাদেরকে সম্পর্কিত করে যেমন এই শিশুর কথা বলছি এই শিশু কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করে রাসুল ইসলাম যখন তাকে দিনের প্রতি আহ্বান করেন তৃতীয়ত আমরা যেটি বলি সেটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাম কখনো কখনো আল রৌদ আল হিন্দি অর্থাৎ চন্দন কাঠ চন্দন কাঠের গোড়া তিনি ব্যবহার করতেন চিকিৎসার জন্য এখানে অত্যন্ত বিখ্যাত একটি হাদিস ইমাম আহমেদ ইবিন হাম্বল বখারি মুসলিম আবু দাউদ ইবিন মাজা প্রত্যেকে উম্মে কায়স বিনত মেহসান উম্মে ওকাশারদি আল্লাহ তালাহা থেকে হাদিসটি বর্ণনা করছেন যে কালাত দাখলতু আলা রাসুলিল্লাহ সাল আলাইসলাম বি ইবনিল্লি লাম ইয়াকুল আম ফেবাল আলী আমি আমার একটা বাচ্চাকে নিয়ে রসুলামের কাছে গেলাম যে কোনো খাবার খায় না এখনও সে রসুলামের গায়ে পেশাব করে দিল রসুলাম তখন বলেন পানি নিয়ে আসো এবং পানি সেখানে ছিটিয়ে দেওয়া হলো তখন আমি বললাম কলা তখন তিনি বলেন ওয়াদা খালাত আলি ওয়াদা তো আলিহি বি ইবনিল্লি লাকাদ আকলাক্তু আলাইহি মিনাল আউজরা যে আমি এরপরে গেলাম হচ্ছে রাসুল ইসলামের কাছে আমার এক সন্তানকে নিয়ে সেই সন্তানের তার গলায় একটু প্রবলেম ছিল আমি তার গলা গলায় সেখানে আমি একটু মাসেজ করে দিচ্ছি গলায় একটু মালিশ করছি বিভিন্ন জিনিস দিয়ে তখন রসুলাম বললেন যে কি হয়েছে এখানে তার কি হয়েছে তখন আমরা তাকে বললাম যে তার গলায় একটু প্রবলেম হয়েছে সেখানে তার নিউমিনিয়া বা এই জাতীয় কিছু প্রবলেম হয়েছে তখন রসুলাম বললেন আলাই কুন্না বিহাজ আল উদ আল হিন্দি ফিন্না ফিহা সাব আতু আশফিয়াত মিন সাব আতি আবা আধুয়া যে তোমরা এই চন্দন কাঠ ব্যবহার করো কারণ চন্দন কাঠের মধ্যে সাত ধরনের রোগের ঔষধ রয়েছে মিনহাদাত আল জাম্ব এবং এখানে এরকম রয়েছে যে কারো যদি পার্শ্ব ব্যথা থাকে তাহলে সেইটার এবং কারো যদি নিউমিনিয়া থাকে তাহলে সেটি অর্থাৎ এগুলোকে একটু গুঁড়ো করে যদি কোনো একজন ব্যক্তির নাকের কাছে নাকের ছিদ্র কাছে যদি নিয়ে সেখানে একটু তাকে শ্বাস প্রশ্বাস নেওয়া বা একটু তার গন্ধ নেওয়া ইত্যাদি সুযোগ করে দেওয়া হয় তাহলে সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আমরা চন্দন কাঠের ব্যবহার আরও বিস্তারিত ব্যবহার রয়েছে মানে চন্দন কাঠ আমরা ব্যবহার করতে পারি শিশুদের চিকিৎসার জন্য রাসুল্লাহ সাল্লাম সেটি করেছেন এটি ব্যবহার পদ্ধতি নিয়ে আমরা এখানে আলোচনা করার সুযোগ পাবো না শুধুমাত্র এতটুকু বললাম দু নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে হিজামা হিজামা মানে হচ্ছে কাপিং বা যেটাকে আমরা এখন সিঙ্গা লাগানো বলি এই সিঙ্গা লাগানো রাসুল্লাহ সাল্লাম তিনি নিজে সিঙ্গা লাগিয়েছেন তিনি সিঙ্গা লাগাতে বলতেন এবং বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে সিঙ্গা মানুষের বিভিন্ন ধরনের রোগ দূর করে দেয় অতএব সিঙ্গা যদি কোনো একজন ব্যক্তি লাগায় তাহলে তার বিভিন্ন ধরনের রোগ দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম যেমন ইবনে আব্বাস আল্লাহ তার তিনজন লোক ছিল যারা তাকে সিঙ্গা লাগাতো ওয়াকানা ইসেনানি আলিহি ওয়া আলা আহলিহি এবং দুজন সিঙ্গা লাগাতে হচ্ছে তাকে এবং তার পরিবারের সদস্যকে আর একজন সিঙ্গা লাগাতে হচ্ছে তাকে এবং তার দুজন এই যে তিনজন তার যে সিঙ্গা লাগাতো এই তিনজনকে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহন তিন ধরনের কাজ দিয়েছিলেন যে তারা সিঙ্গা লাগাতো রসুলাম ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহন তিনি এই সিঙ্গা লাগানোর কথা বলে তিনি তারপরে বলতেন যে রসুলাম বলেছেন ন্যায়াম আল আব্দু আল হজ্জাম হাবু বিদ্যম ও ইউখিফু আসলবা ওয়াজলু আল বাসর যে সেই সিঙ্গা লাগানো ব্যক্তি কতই না ভালো সে খারাপ রক্তগুলো নিয়ে যায় এবং আমাদের মেরুদণ্ড এবং আমাদের যে হাড়গুলো রয়েছে এগুলোকে সে পাতলা করে দিয়ে যায় এবং আমাদের যখন চোখের জ্যোতি বেড়ে যায় দৃষ্টিশক্তি তখন আমাদের বেড়ে যায় রাসুলাম বলেছেন তোমরা সতেরোতম দিনে উনিশতম দিনে এবং একুশতম দিনে যে শিঙ্গা লাগাও সেই শিঙ্গাটি কতই না ভালো রাসুল্লাহ সাল আলী আসসালাম এইভাবে সিঙ্গার কথা তিনি বলেছেন যে সিঙ্গা লাগালে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের তার সমস্যা দূর হয়ে যায় তার বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখ ইত্যাদি দূর হয়ে যায় যাই হোক এগুলি থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে রাসুল ইসলাম সিঙ্গা লাগাতেন এখন কিন্তু আমরা আধুনিক যুগে সিঙ্গা লাগানো বা এই যে কাপিং কাপিং এর ব্যবস্থা দেখছি ইভেন আপনি যদি আরব বিশ্বে যান সৌদি আরব বা এই সকল অঞ্চলে যান সেখানে আপনি দেখবেন যে সিঙ্গা লাগানো বা কাপিং মডার্ন সিস্টেমে সেখানে কাপিং এর ব্যবস্থা করা হচ্ছে যার মাধ্যমে শরীরের দূষিত রক্তগুলো বিষাক্ত রক্তগুলো বের করা হয় যেখানে আপনার ব্যথা করছে সেখান থেকে বা অন্য জায়গাগুলো থেকে বিষাক্ত রক্তগুলো দূর করে দিয়ে তারপরে একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ তার মাধ্যমে তিনি সুস্থ হয়ে যান এটিও রসুলামের চিকিৎসা পদ্ধতি এটিও তিনি কখনো কখনো ব্যবহার করতেন আমরা শুধুমাত্র রসুলামের সকল চিকিৎসা পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করতে পারবো না শুধুমাত্র ছোটদের জন্য তিনি যা করেছেন এরকম দুইটি সিম্বলিক দুইটি বিষয় আলোচনা করছে আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই অবশ্যই প্রফেটিক মেডিসিন মেডিসিন বা আত্মীয় নবী বা রাসুল ইসলামের চিকিৎসা এই নিয়ে আপনারা বাজারে বইও আছে সাথে আপনারা সেই বইগুলো দেখে নিতে পারেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে রোকিয়া রোকিয়া মানে হচ্ছে যে ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা ঝাড়ফুঁক এবং দোয়া এর মাধ্যমে চিকিৎসা করা আমরা এর আগে দেখেছি রাসুল্লা সাল্লাহাম তিনি দোয়া করতেন কোনো একজন অসুস্থ ব্যক্তিকে কেন্দ্র করে সে দোয়া এবং তাদের জন্যে দোয়া করার পাশাপাশি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম তাদের জন্য আলাদা করে জন্য বিভিন্ন বিভিন্নভাবে রোকিয়া করতেন মানে ঝাড়ফুঁক এর কাজটি করতেন এখানে আমরা দেখুন কয়েকটি বিষয় শুধু আপনাদের জন্য এক্সাম্পল হিসেবে উল্লেখ করছি যেমন ইমাম মালিক তার মোয়াত্তায় বর্ণনা করেছেন হুমায়দ বিন কায়েস আল মক্কি রদি আল্লাহ তালাহ থেকে যে রাসুল্লাহ সাল আলী আসলামের কাছে জাফর ইবিন আবি তালেব রদি আল্লাহ তালাহুর দুই ছেলেকে নিয়ে আসলেন সেই নার্সিং মাদের অর্থাৎ তাদের তাদেরকে তত্ত্বাবধানকারী ওই ওই মহিলা তাদেরকে নিয়ে আসলেন এবং তখন রাসুল ইসলাম বললেন যে এদের কি হয়েছে এদেরকে আমি এমন দেখছি ঠিক কারণ এদের কি সমস্যা তখন তাদেরকে যে হাওদের হাওদের মানে হচ্ছে যে নার্স তখন সে নার্স বা তাদেরকে দেখাশোনা করে ওই ওই মহিলা তখন বলেন ইয়া রাসুল্লাহ ইন্না হুমা তুসরিমা লাইনু যে এদেরকে খুব দ্রুত চোখ পেয়ে বসে এদের উপর চোখের আসর খুব দ্রুত পড়ে ওয়ালাম ইয়াম না আন্নাস্তারকি আলাহুমা তখন রসুলাম বললেন যে তাহলে তাদের জন্য তো ইয়ে করা যায় তাদের জন্য তো রোকিয়া করা যায় তাদের জন্য ঝাড়ফুঁকের ব্যবস্থা করা যায় না কেন তখন তার তখন তারা বললেন ফকালা রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইস্তার কুল বরং তোমরা তাদের জন্য দ্রুত ঝাড়ফুকের ব্যবস্থা করো আইনু কারণ কখনো কখনো দেখা যাচ্ছে যে তকদির এটাকেও মানুষের চোখ পরাজিত করে ফেলে মানে চোখ এর শক্তি এত খারাপ চোখ দুষ্ট চোখ এর প্রভাব এত বেশি পড়ে যে এটি মানুষকে খুবই কাবু করে ফেলে খুব দ্রুত গতিতে মানুষকে প্রভাবিত করে দুষ্ট চোখ অতএব তোমরা তার জন্যে তোমরা এই দুজনের জন্য আব্দুল এই জাফরের এই দুই সন্তানের জন্য তোমরা দ্রুত ঝাড়ফুক এর ব্যবস্থা করো রাসুল্লাহ সাল আলিয়াল্লাম ঝাড়ফুকের কথা বললেন এখানে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম তাবরানি ইবনে আব্বাস আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণনা করছেন যে আন্না ইমরাতন জাহাদ আদবি ওয়ালাদিহা ইরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন নারী তার সন্তানকে নিয়ে রাসুলামের কাছে আসলেন ফাঁকরাত এবং বলেন ইয়া রসুল্লাহ ইন্না বিহিলা মামা আমাদের এই যে এই যে ছেলেটি এই ছেলেটি এক ধরনের পাগলের মতো সে আচরণ করে ও ইন্নাহু ইয়াহুদহু আইন্দা তো আমিনা আর পাগলামি তাকে পেয়ে বসে খাবারের সময় ফাইফ সিদু আলাইনা তো আমানা তখন সে আমাদের খাবারগুলো নষ্ট করে ফেলে ফামা সাহা রসুল ইসলাম সদ আহ ইসলাম তখন তার বুকে স্পর্শ করলেন বুকে তিনি একটু আলতোভাবে মাস করে দিলেন ওয়াদা আলাহু এবং রাসুলাম তার জন্যে দোয়া করলেন এরপরে দেখা গেল যে ফাখারাজা মিন ফাইহি মিন আফিহি মিসলু আল হাজার আল আসওয়াদ ফাসুফিয়া এরপরে দেখা গেল যে এই এ কি করলো এই যে ফাসাজ্জা সে তখন বমি করলো এই এই বাচ্চাটি যে বাচ্চাটিকে ইসলাম একটু দোয়া করলেন তার বুকের উপর একটু হাতটি বুলিয়ে দিলেন তখন সে বমি করলো এবং বমি করার পর তার মুখের তার পেটের ভিতর থেকে একটা কালো পাথরের মতো একটা কিছু বের হয়ে গেল বোমের সাথে এরপরে সে সুস্থ হয়ে গেল তাতে বোঝা গেল যে সেখানে তাকে জিন আসর করেছে অথবা তার অন্য কোনোভাবে চোখ তার উপর পড়েছে বা এমন কোনো বিষয় তার হয়েছে এবং রসুলামের এই রকিয়ার মাধ্যমে রসুলামের এই ফুকের মাধ্যমে এই এই শিশুটি তখন ভালো হয়ে যায় ইমাম বুখারি ইমাম মুসলিম তিরমিজি তারা প্রত্যেকে সাইব ইবনি ইয়াজিদ রাদি আল্লাহ তানহ থেকে বর্ণনা করছেন যে জাহাবতু বি খালতি জাহাবাদ বি খালাতি ইলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার খালা আমাকে নিয়ে রাসুলামের কাছে গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ ইন্না ইবনু আখি ওয়াজা ইন্না ইবনা আখি ওয়াজা আমার এই যে এই এই ভাগিনা এই ভাগিনার খুবই তার ব্যথা তার খুবই ব্যথা তার খুবই কষ্ট তখন রসুল ইসলাম আমার মাথাটি একটু হাত বুলিয়ে দিলেন মাথাটিকে একটু স্পর্শ করলেন মাস করে দিলেন এবং ওয়াদা আলী বিল বারাকা এবং তিনি আমার জন্য বারকাত আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তাকে বরকত দাও আল্লাহ বারিকলা আল্লাহ বারিক ফি তুমি তার মধ্যে বরকত দান করো আল জোয়াইদ যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বললেন রু সাইব ইবনা ইয়াজিদ ইবনা আশরাবত যে আমি সাইব ইবন ইয়াজিদ রদি আল্লাহ তালাহুকে দেখলাম যে তার বয়স যখন চুরানব্বই চুরানব্বই বয়সে তখন আমি তাকে দেখেছি যে জিলদান মতাদিলা যে তার শরীরের যে চামড়াগুলো চামড়াগুলো একেবারে টাইট আছে এখনো একেবারে সমান আছে সমান্তরালে চামড়াগুলো কুচকে যায় না বয়স যখন বাড়ে বিদ্যুতের চামড়া কিন্তু একটু কুচকে যায় লুজ হয়ে যায় কিন্তু তার চামড়াগুলো লুজ নয় তখন ইবনে সাহেব ইবনে ইয়াজিদ তিনি বলছেন যে কদ আলিম তু মুন্নাতু বিহি মিন সামি ওয়া বাসরি ইল্লা বিদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কদ আলিম তু আমি জানি মা মুত্তাতু বিহি মিন সামি আমি আমার যে দৃষ্টি শক্তি আমার শ্রবণ শক্তি এবং আমার শরীর যে এত টাইট এত ভালো আলহামদুলিল্লাহ এত সুস্থ আমি এটা রসুলামের দোয়ার কারণে আমি এই এই যে এই উপভোগ করছি আমি এত সুস্থতা উপভোগ করছি এটা রাসুল ইসলামের দোয়ার কারণে রাসুল ইসলাম দোয়া করতেন অসুস্থ ব্যক্তিদেরকে দেখে তাদেরকে দেখলে তিনি দোয়া করতেন তাদের জন্য তিনি ঝাড়ফুঁক করতেন ইমাম তবরানি রহমুল্লাহ ইবনে আবান বিনতে আল আল ওয়াজ আন আবিহা তিনি তা থেকে বর্ণনা করছেন যে তার দাদা তাকে নিয়ে রাসুল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং রাসুল্লাহ সাল্লামের কাছে ফান্তলাকা মাহুবি ইবনুল্লাহ মেজনুন যে তার এই যে মানে তিনি বলছেন তার দাদার একটি ছেলে অর্থাৎ তার চাচা এমন একজন চাচাকে নিয়ে গেলেন যার ছিল পাগলামি অর্থাৎ তিনি পাগল ছিলেন আও ইবনু উখতিনাহু অথবা তার ভাগিনাকে বা ভাতি ভাগিনাকে তিনি নিয়ে গেলেন রাসুলামের কাছে এবং বললেন যে আমরা রাসুলামের কাছে গিয়ে বললাম যে আমার এই ছেলে অথবা আমার এই ভাগিনা সে পাগল মাঝে মাঝে সে পাগলামি করে তখন এই আর রাসুল আপনি তার জন্য দোয়া করুন ইসলাম বললেন তাকে আমার কাছে নিয়ে আসো তাকে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো এবং রাসুল্লাহ সাল আলী আসলাম তাকে বলেন তুমি আমার কাছে আসো রাসুল ওজে আল জহরাহু মিম্মা ইয়ালিনি রাসুলাম তখন তিনি বললেন রাসুলাম বললেন যে ঠিক আছে তার পিঠটা তুমি আমার দিকে ফেরাও রাসুল্লাহ সাল্লাম তারপরে তার কাপড়কে এইভাবে তার কাপড়ের উপর নিচে এইভাবে ধরে তার কাপড় তার পিঠে তো তাকে পিঠ পিছনের দিকে ফেরানো হয়েছে মানে পিঠে যে আমার উপরের অংশ এবং নিচের অংশে এইভাবে রসুলাম টাইট করে ধরে তার হাত দিয়ে ধরে তারপরে তিনি ফাজা আলা ইয়াদুরিবু জহরাহু হাত্তা আইতু বায়াদ ইবতাহি রসুলাম তারপরে তার পিঠে এইভাবে কিলাতে লাগলেন কিল মানে এভাবে কিল দিতে লাগলেন এটি অর্থ তাকে আঘাত দেওয়া নয় বরং মুষ্টি দিয়ে এভাবে আঘাত করতে লাগলেন এই জন্যে যাতে সেখানে যে বধ জিনিসগুলো আছে অর্থাৎ বদ জিনের কারণে তিনি আসলে পাগলামি করছিলেন এবং তিনি বলছেন ওখরুজ আদু আল্লাহ ওখরুজ আদু আল্লাহ আল্লাহর শত্রু তুমি বের হয়ে যাও আল্লাহর শত্রু বের হয়ে যাও ফা আকবালা ইয়ানজুরু নাজরা সাহিহি লাইসা নজরুহু আল আউয়াল তারপরে যখন এটা বলে আসলাম কিছুক্ষণ এটা শেষ করলেন তখন এবার সে রাসুল আসলামের দিকে এমনভাবে তাকালো যে পরিপূর্ণভাবে সুস্থ এখন তার শরীরে কোনো কোনো অসুস্থতা নাই সুম্মা আক্কা দাহু রাসুল আসলাম বাইনে দেয় তারপর আসলাম তাকে তার সামনে বসালেন ফাদা আলাহু তার জন্য দোয়া করলেন সাহা ওয়াজহা তার মুখে এভাবে একটু তার হাতটি হাত মোবারক একটু স্পর্শ করে দিলেন ফালাম ইয়াকুন ফিল ওয়াফ দে আহাদুন বাদা দাওয়াতি রাসুলিল্লাহ সাল আলাইসাল্লাম ইয়াফদুল আলাই যে এরপরে এই যারা রাসুল আসলামের কাছে আসছে এই গোটা সম্প্রদায়ে তার চেয়ে উত্তম ভালো সম্মানিত মর্যাদাবান তার চেয়ে এত কল্যাণকর আর কেউ ছিল না মানে এতটা সুস্থ এতটা ভালো এতটা সে এতটা সে সুস্থ হয়ে যায় এই ব্যক্তি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই দোয়ার কারণে তো প্রিয় দর্শক আমরা এই যে বিষয়গুলো বললাম এগুলো বলে আমরা রাসুসলামের যে রোকিয়া তার যে দোয়া কোনো একজন রুগ্ন ব্যক্তিকে দেখলে রাসুসলাম এই যে শিশুদের কথাই বলছি বারবার দেখলে রাসুসলাম তাদেরকে কিভাবে তাদেরকে দোয়া করতেন তাদেরকে সুস্থ করার জন্য তিনি রোকিয়া ঝাড়ফুঁক করতেন সেইগুলো আমরা দেখলাম এখন কয়েকটি এক্সাম্পল স্বরূপ আপনাদের সামনে আমরা ঝাড়ফুঁকের বিষয় এখানে উল্লেখ করছি ইমাম তিরবিজ রহমুল্লা আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তালানহুমা থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোনো একজন ব্যক্তি যদি তার শরীরে যদি জ্বর থাকে অথবা তার যদি ব্যথা থাকে মাথা ব্যথা অথবা শরীরের অন্যান্য ব্যথা তাহলে রাসুল ইসলাম তার জন্যে যে দোয়াটি পড়ে তাকে ঝাড়ফুঁক দিতেন সেটি হচ্ছে বিসমিল্লাহিল কবির আউজুবিল্লাহিল আউজিম মিন কুল্লি আর ও মিন শর্রি হার এটি বলে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন বিসমিল্লাহিল কবির মহান আল্লাহ সুবহানুয়াতালার নামে আউজুবিল্লাহিল আউজিম মহান আল্লাহ সুবহানুয়াতালার কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি এবং মিনকুল্লি আর এবং এমন প্রত্যেক মানে ব্লাড প্রেশার হতে পারে আধুনিক যুগের যে তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে তা থেকে তোমার কাছে আল্লাহর কাছে বা রক্ত রক্তের প্রবাহ বেড়ে যাচ্ছে এটা থেকে আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করছি এবং অমিংকুল অমিং শরীরে হার রিন্নার এবং তোমার শরীরে যে আগুনের যে গরম আগুনের গরম থেকে অর্থাৎ এই যে ব্যক্তি যদি জ্বর হয় তখন তো তার শরীর গরম হয়ে যায় এটি থেকে তোমার আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় কামনা করছি এটি বলে তিনি রাসুল ইসলাম এদেরকে জ্বরের রুগীকে এবং যার শরীরে ব্যথা আছে তার জন্য এভাবে দোয়া করতে এবং বোখারি এবং মুসলিম আবু দাউদ আয়সারদি আল্লাহ তাহা থেকে বর্ণনা করছেন যে ইজা ইস্তাকাল ইনসানু কোন একজন মানুষের যদি ব্যথা হতো যে কোনো কারণেই হোক না কেন অথবা তার কোথাও শরীরে কোথাও যদি জখম হতো তখন রাসুল্লাহ সাল আলী আসসালাম সেখানে তার হাত রেখে এবং যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে রাসুলাম এবার মাটিতে হাত রেখে তারপরে সেই হাতটি তুলে তারপরে তিনি বলতেন বিসমিল্লাহি বাতা আর দিনা বেরিয়ে বা দিনা ইয়শফি বিনা সাকিমানা বিজনিল্লাহ রসুলাম এই যে মাটিতে হাত রেখে ওই হাতটি তারপরে তার গায়ে এভাবে রেখে রাসুল্লাহ সাল্লাম বলতেন যে আল্লাহ সুফহানুমাতারা তোমাকে তোমাকে ক্ষমা করে দিন তোমাকে মুক্ত করে দিন বিসমিল্লাহি তোরবাতে আর না আমাদের এই মাটির আমাদের এই যে মাটির অংশ এই মাটির আল্লাহ নামে এই মাটির অংশ দিয়ে বেড়ে কাতে বাউদিনা আমাদের কারো একটু থুথু বা ইত্যাদি এর মাধ্যমে রসুলাম তার নিজের থুথু এইটা থুতুর মতো করে তারপরে ছিটিয়ে দিয়ে তারপরে তিনি বলতেন যে আল্লাহ সুফানুয়া তালা তার অনুমতিতে আমাদের রোগীকে তিনি ভালো করে দেন এভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম এই দোয়া করে তিনি রোগমুক্ত করার চেষ্টা করতেন কখনো কোনো ব্যক্তি যদি অসুস্থ হতো রসুলাম তার কাছে এসে বলতেন আদহিবিল বাস রব্বান্নাস ইশফি আন্তঃাফি লা শিফা ইল্লা শিফাউক উক শিফা উল্লাহ ইউগাদ সাকামা হে মানুষের রব আপনি এ তার এই কষ্ট তার এই রোগটি আপনি দূর করে দিন আপনি তো রোগ দূরকারী আপনি রোগ দূর করে দিন আপনি ছাড়া তো আর কেউ রোগ দূর করতে পারে না আর আপনি যদি রোগ করে দূর করেন তাহলে আর কোনো রোগী অবশিষ্ট থাকে না এভাবে রাসুল্লাহ সাল আলী আসলাম দোয়া করতেন কোনো একজন ব্যক্তি যদি অসুস্থ হতো ইভেন আয়সারদ্দি আল্লাহ তিনি নিজে বর্ণনা করছেন রাসুল ইসলাম যখন তিনি ব্যথা অনুভব করতেন তিনি অসুস্থ ফিল করতেন তখন তিনি তার নিজের উপর সুরা আল ফালাক এবং আর নাস পরে তিনি ফু দিতেন এবং তার গোটা শরীরে তিনি ফু দিতেন গোটা শরীরে তিনি এভাবে তিনি মাসাই করতেন আবার কখনো কখনো ফালাম্মা ইস্তদ্দা ওয়াজহু যদি তার ব্যথা বেড়ে যেত তখন আমিদ তার উপর এই এই দুটি সুরা পড়ে আমি তার গোটা শরীরে ফু দিয়ে এবং গোটা শরীর আমি মাস করে দিতাম এই দুটি সুরার বরকতের মাধ্যমে আমি এই কাজটি করতাম কখনো কখনো রসুলামের কাছে জিবির এসত এবং এসে দেখতো রসুলাম তিনি কষ্ট পাচ্ছেন তখন জিবির আল্লাহ সাল্লাতুসাল্লাম রাসুল্লাহ সাল্লামকে বলতেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি কষ্ট পাচ্ছেন তখন তিনি বলতেন যে নাম রাসুলাম বলতেন হ্যাঁ তখন জিবরিল বলতেন বিসমিল্লাহি উরকিক মিন কুল্লি শাই ইন ইউদিক অমিন কুল্লি নাফসিন ওয়া আইন বিসমিল্লাহি উরকিক ওয়াল্লাহু ইয়াশফিক যে আল্লাহর নামে আমি আপনাকে রোকিয়া করছি ঝাড়ফুঁক করছি যত ধরনের কষ্ট আপনাকে দিচ্ছে সকল কষ্ট থেকে যত ধরনের ব্যক্তি যত ধরনের চোখ আপনাকে কষ্ট দিচ্ছে তা থেকে আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি আল্লাহ সুবহানতালা আপনাকে ক্ষমা আপনাকে ইয়ে করে দেবেন আপনাকে আল্লাহ সুবহানতালা মুক্ত করে দেবেন ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু তিনি সুরা ফালাক এবং নাস এটি পড়ে বাচ্চাদেরকে ঝাড়ফুঁক দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যে কোনো একটি বাচ্চা প্রত্যেকটি বাচ্চার উপর শয়তানের ওয়াসওয়াসা থাকে অতএব কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহান সুবাহতালাকে স্মরণ করে এবং এই সুরা ফালাক এবং নাচ পড়ে তখন শয়তান সেখান থেকে দূরে চলে যায় অতএব এটি আমাদের করা দরকার তারপরে যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের চোখ লাগে বাচ্চাদের উপর চোখ লাগার কারণে আমরা এই বিষয়টি অনেকবার বলেছি অতএব চোখ লাগার কারণে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয় তারা অসুস্থ হয়ে যায় আমরা যদি দেখি যে কোনো বাচ্চা এরকম চোখ লাগে তাহলে যেই ব্যক্তি চোখ লাগিয়েছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তাহলে তোমরা সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো এবং তাকে উজু করতে বলো সে উজু করবে উজু করার পর অজুর যে পানিটি অবশিষ্ট থাকবে বা অজুর যে পানিটি ওই পানিটি ওই ব্যক্তির কাছে যদি এভাবে ওই ব্যক্তির উপর যদি অজুর পানিটি ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি যার চোখের কারণে এই ব্যক্তি রোগাক্রান্ত হয়ে গেছে তার তার অসুস্থতা দূর হয়ে যাবে তার এই চোখ লাগার যে কারণে সে যে অসুস্থ হয়েছে এটি অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন কোন একজন ব্যক্তিকে কেন্দ্র করে আলামা আহাদুকুম আখা তোমাদের কি হলো যে তোমরা তোমাদের ভাইদেরকে তোমাদের চোখ লাগিয়ে তোমরা ধ্বংস হত্যা করতে চাও আল্লাহ বার্রাক্তা ইন্নাল আইন হাক্কুন সত্যি আইন চোখ কিন্তু সত্য চোখ কিন্তু লাগে চোখ কিন্তু লাগে এরপরে তিনি বললেন সে যাতে উজু করে উজু করার পর উজুর পানিটা যাতে ওই ব্যক্তির গায়ে ছিটিয়ে দেয় তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এটা করতে গিয়ে যাতে কখনো কখনো আমরা এই ঝাড়ফুঁক ইত্যাদির নামে যাতে আমরা মন্ত্র পড়ে কুফরি কালাম ইত্যাদির মাধ্যমে যাতে আমরা কাউকে ঝাড়ফুঁক না করি সেখানে কোরআন এবং সুন্নার সরাসরি কোনো দলিল বা নস যদি না থাকে তাহলে সেগুলো আমরা ব্যবহার করব না সেখানে তাবিজ তোমার বা ইত্যাদি যাতে আমরা কোনোভাবে ব্যবহার না করি এগুলো ব্যবহার করা সেরেক এগুলো কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না কোনো ব্যক্তি যদি এগুলো করে তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি সেরেক করলো আমরা প্রিয় দর্শক এই কথাগুলোর মাধ্যমে শুধু আপনাদেরকে এই মেসেজটি দিতে চেয়েছি যে রসুল ইসলাম কীভাবে শিশুদেরকে চিকিৎসা করতেন খুব দ্রুততার সাথে এবং কোরআন এবং সন্ন্যায় যে চিকিৎসার কিছু বিষয় আমরা খুঁজে পেয়েছি সেগুলো অথবা সায়েন্টিফিক্যাল মেডিকেল সায়েন্স আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান যদি কোনো বিষয় প্রমাণ করে যে না এটি ব্যবহার করলে সেখানে ক্রিয়া বিক্রিয়া হয় এবং শরীরে আসলে পরিবর্তন ঘটে তাহলে আমরা সেটি ব্যবহার করতে পারবো কিন্তু এমন কোনো বিষয় এমন কোনো বিশ্বাস যার কোনো ভিত্তি নেই অথবা এমন কোনো আপনি অদৃশ্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে আপনি করলেন যেটি ইমান এবং আকিদার সাথে সাংঘর্ষিক যেটি কোরআন এবং সন্ন্যায় যেগুলো বিষয়ে আসে না সেগুলো যাতে আমরা কখনোই আমাদের বাচ্চাদের জন্য ব্যবহার না করি আল্লাহ সুবাহানুয়াতালা আমাদেরকে এগুলো বুঝে সেভাবে আমাদের সন্তানদেরকে রক্ষা করা তৌফিক দান করুন প্রিয়দর্শক আমরা এইভাবে মোটামুটি শিশুদের স্বাস্থ্য রক্ষার বিষয়টি আলোচনা শেষ করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো যে শিশুদেরকে আমরা যদি জেন্ডার এডুকেশন দিতে চাই তাহলে আমরা কিভাবে তাদেরকে সেই এডুকেশনটা প্রদান করব তাদেরকে যদি ইসলামী ব্যক্তিত্ব হিসেবে গঠন করতে চাই তাহলে বিপরীত লিঙ্গের যারা রয়েছে তাদের প্রতি তাদের আচরণ কেমন হবে সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ সে আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা ওসলাল্লাহ সুবহান আলা আল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু